بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعنه من يهده الله فلا مزل له ومن يجلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وحده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 عن عائشة رضی اللہ تعالی عنہ قالت سمیت رسول اللہ صلی اللہ علیہ وسلم یقول احشر الناس یوم القیم حفتا عورتا گرلا قالت عائشة یا رسول اللہ الرجال والنساء جمیع انجر باجم لبعض فقال رسول اللہ صلی اللہ علیہ وسلم আয়েশা আল আমরা আসাদ মিন জালিক আয়ানজুর আবাজ মিল আবাজিন রাহুল বুখারি মুসলিম সম্মানিত মসজিদের মুসল্লি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাহ আলহ্লাম আজ জুমার খুদ্ায় বক্তব্যের বিষয় কেয়ামত কেয়ামত সম্পর্কে গুরুত্বপূর্ণ তত্ত্ববহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ আমরা পূর্ব থেকে অবগত যে কবর যত জটিল কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক অনেক অনেক বেশি জটিল মানুষ মূলত কবর কেয়ামত জাহান্নাম বাস্তবে বুঝাতে অক্ষম এরপরেও রাসুল সাল্লাহ আলি সাল্লাম যে বিবরণ পেশ করেছেন আল্লাহ যা যা বলেছেন আমাদের বিদ্যার অভাবে বলার গতির অভাবে আমরা মানুষের কাছে স্পষ্ট পেশ করতে পারছি না সাথে সাথে আমাদের কাছে মিডিয়ার অভাব আছে যেসব মাধ্যম দিয়ে সব মানুষের কাছে সঠিক পৌঁছাবো সেসব মাধ্যমে আমাদের যথেষ্ট ঘাটতি রয়েছে যাদের অনেক সুযোগ রয়েছে তাদের সময়গুলি কেসা কাহিনীতে কাটে তারা আসলে জাতির সামনে কবর কেয়ামাত জাহান্নামকে স্পষ্ট বুঝাতে চায় না বা চেষ্টা করে না সুযোগ থাকলেও তাকে যথাযথভাবে ব্যবহার করে না এগুলি ছিল মানুষকে পরকালমুখী করার সবচেয়ে বড় মাধ্যম মানুষের একটা জীবন দুনিয়াবী জীবন এরপরে আরো জীবন আছে যেগুলো সব হিসাব নিকাশের এগুলো কঠিন আবু হরাইন আল্লাহ বলেন রসুল সাল আলী ওসাল্লাম বলেছেন আর দুনিয়া হেসাব আর দুনিয়া আমালা হেসাব দুনিয়াতে কর্ম চলে এখানে কোনো হিসাব নিকাশ নেই ওলা তো হেসাবন ওলা আমাল আর পরকালে হিসাব নিকাশ চলে সেখানে কোনো কর্ম চলে না এসব কথা আল্লাহ রসুল বহুদিন পূর্বে বলেছেন যা হাদিসে জাজল্যভাবে আছে কিন্তু মানুষকে বুঝাবে কে মানুষ যদি ভালোভাবে বুঝত যে এখানে কোনো হিসাব লাগে না সারাদিন কর্মের হিসাব যদি বিকালে দেওয়া লাগতো তাহলে মানুষ বিবেচনা করে কথা বলতো কোনটা ভালো আর কোনটা মন্দ যেহেতু হিসাব দেওয়া লাগে না এই জন্য মানুষ ভাবতেও চায় না ভালো আর মন্দ এরপরেও রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন মানুষের ভাবা উচিত কেননা সব কথাই বিচারের মাঠে বুঝাতে হবে বিচারের মাঠে মানুষের তো বিচার হবে হবেই পশু প্রাণীরও বিচার হবে একটা সিংওয়ালা ছাগল যদি একটা অসিংওয়ালা ছাগলকে গুতা মেরে থাকে বিচারের মাঠে আল্লাহ তালা অসিংওয়ালা ছাগলকে সিং দিয়ে বলবেন তুমি গুতা মেরে পরিশোধ করে নাও এটাই হলো বিচার তার আর কোনো জাহান্নাম জান্নাত নেই জাহান্নাম জান্নাত হচ্ছে মানুষ এবং জিনের জন্য অন্য কোনো প্রাণী জাহান্নাম জান্নাতে যাবে না মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ হবে না আল্লাহ তালা তার পা ঢুকে জাহান্নামকে খাটো করে পূর্ণ করবেন মানুষ দিয়ে জান্নাত পূর্ণ হবে না তবে সব জাহান্নামীকে আল্লাহ জান্নাতে দিবেন না যখন নামের বাকি থেকে যাবে পূর্ণ হতে তখন আল্লাহ তালা আবার নতুন মানুষ সৃষ্টি করবেন ওই সময়ে তাদেরকে সৃষ্টি করে জান্নাতে দিবেন এটা আল্লাহর ব্যক্তিগত ব্যাপার তিনি যা ইচ্ছা তাই করেন তিনি যা ইচ্ছা তাই করেন কারো সেখানে কোনো হাত চলে না মানুষ জানে না আল্লাহ কাকে বলে মানুষ যদি প্রকৃত পক্ষে আল্লাহর পরিচয় জানত তাহলে মানুষ ভয় ভীতি ভিতরে আনত ভয় করার চেষ্টা করত মানুষ ভাবেও না যে আল্লাহ কাকে বলে সর্বশক্তিমান আল্লাহ সবকিছু করতে পারেন আল্লাহ তালা বলেন অনাহেশ্বরহম ইয়াউমাল কেয়ামা আলা অজু হেহিম বিচারের মাঠে আমি মানুষকে মুখের মাধ্যমে একাত্রিত করব মানুষের মুখ থাকবে নিচে দিকে আর পা থাকবে উপরের দিকে এরপর আল্লাহ তালা বলছেন যে অমিয়ে অন্ধ করে বোকমা বোবা করে সুমিয়ে বধির করে বিচারের মাঠে মানুষ উঠবে তখন তার শ্রবণ শক্তি থাকবে না তার দেখার শক্তি থাকবে না সে বোকা বধির অন্ধ হয়ে উঠবে যাদেরকে মুখের মাধ্যমে উঠানো হবে অবশ্য রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে ইউসর নসইয়ামল কেয়ামা হোফাতান ওরাতান গোরলান বিচারের মাঠে মানুষকে একাত্রিত করা হবে খালি পায়ে নগ্ন অবস্থায় খাতনাবিহীন মুসলমানিবিহীন তাহলে ঠিক মায়ের পেট থেকে জন্ম নিয়ে যেভাবে এসেছিল এভাবেই তাকে বিচারের মাঠে একাত্রিত করা হবে যা আমরা পরে বুঝব অত্র আয়াতের এই অংশ আমরা বুঝতে পারছি আল্লাহ আল্লাহতালা বলছেন যে আমি মানুষকে তেয়ামাতের মাঠে মুখের মাধ্যমে একাত্রিত করব। মুখ থাকবে নিচের দিকে আর পা থাকবে উপরের দিকে আমি তাদের অন্ধ করে একাত্রিত করব তাদের বধির এবং বোবা করে কথা বলার কোনো শক্তি থাকবে না আল্লাহ তালা অন্য জায়গাতে বলেছেন আমি তাকে যেভাবে জন্ম দিয়েছি সেভাবেই তাকে একাত্রিত করব। তাহলে যেদিন মানুষ জন্ম নেয় সেদিন মানুষ কথা বলতে পারে না তবে সেই দিন মানুষ অন্ধ থাকে না আল্লাহ তালা বলছেন যে আমি বিচারের মাঠে মানুষকে অন্ধ করে বধির করে বোবা করে একাত্রিত করব আল্লাহ তালা অন্যত্র বলেন অনাহাসরহম ইয়মাল কেয়ামা জামিয়া বিচারের মাঠে আমি নারী পুরুষ সবাকে একাত্রিত করব বহু জায়গাতে আল্লাহ তালা এরকম বলছেন যে তুহ স্মরণা এলাইয়ে তুহ স্মরণা এলাইহে তোমাদেরকে তার নিকটে একাত্রিত করা হবে তোমাদেরকে আমার নিকটে একাত্রিত করা হবে সমস্ত মানুষকে বিচার মাঠে একাত্রিত করা হবে বিচারের মাঠ কত কঠিন তা মানুষ যারা চিন্তা ভাবনা করে পড়ে তারা হয়তোবা কিছু আঁচ করতে পারে আবু হরেরা রাজি আল্লাহ তালা আনহ বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম একথা বললেন মান সার্রাহু আইয়ানজুরা রায় আইনিন কেউ যদি বিচার মাঠকে নগদ দেখতে চায় একেবারে চোখে তাকিয়ে দেখতে চাই এই হলো বিচারের মাঠ কোন জিনিস যেমন দেখে কোন দৃশ্য যেমন দর্শন করে দেখে যে এ হচ্ছে তার হাত এ হচ্ছে তার পা এ হচ্ছে তার কান এভাবে তাকিয়ে তাকিয়ে দেখে কান্নাহ রায় আইনিন কেউ যদি বাস্তব বিচারের মাঠ দেখতে চায় ফাল ইয়াকরা তাহলে সে যেন পড়ে সুরা কুব্বেরাত সুরা সুরা এই তিনটি সুরা পড়লে বিচারের মাঠকে মানুষ বাস্তব দেখতে পাবে একথা আল্লাহ রসুল বলছে তিনি বলেন যে এই তিনটি সুরার দিকে দেখতে দেখতে আমার মাথার চুল পেকে গেল সমস্যায় দুশ্চিন্তায় মানুষের মাথার চুল পাকে মানুষের উপর যখন সমস্যা নেমে আসে দুশ্চিন্তা নেমে আসে তখন মাথার চুল তাড়াতাড়ি পেকে যায় আল্লাহ রাসুল বলছেন যে সুরা কুব্বেরাত সুরা ইনফেতার সুরা ইনশেকাককে দেখতে দেখতে আমার মাথার চুল পেকে গেল তাহলে বাস্তব আল্লাহ রসুল বলছেন কেউ যদি বাস্তব বিচারের মাঠকে দেখতে চায় তাহলে এই সুরা তিনটি পড়তে হবে যদি চ আমাদের অনেকের কাছে এসব সুরায় কি আছে তা আমাদের জানা নাই নাস ফালাক পড়ি তাতে কি আছে সেটাই আমাদের জানা নাই জন্ম নেওয়ার পর থেকে বাপও ভাবছে যে আমার বাপ যেমন আমাকে কিছু শিখেনি আমি আমার ছেলেকে তেমন কিছু শিখাবো না এটা পরিশোধ প্রতিশোধ নিয়ে নিব ঠিক বাস্তব এটা নাহলে আপনার মাথায় পরিকল্পনা এভাবে আসলো কেন যে ছেলেকে ইংরেজিতে উচ্চ শিক্ষিত করতে হবে আপনার বাড়িতে তো কোরআন মাজিদ অনেক দিন থেকে আছে কাপড় দিয়ে ঘেরা আছে কোনোদিন ভেবেছেন যে আমি একটু পড়ে দেখি বুঝি বা ছেলেকে বুঝানোর চেষ্টা করি বিশ্বাস করুন একাধিক দিন বলা আছে রুজি মানুষকে ওইভাবে খুঁজে মানুষের মরণ মানুষকে যেভাবে খুঁজে আপনি জোর করে রুজি ইনকাম করতে পারবেন না যদি আপনি মাসে এক লাখ টাকা ইনকাম করেন আর বউ যদি এক লাখ করে এরপরে যদি আপনার রুজি তাকদিরে না থাকে তাহলে আপনি ধনী হতে পারবেন না ঢাকা শহরে এমনও বড় বড় ধনী আছে একেবারে ভোদাই একেবারে বোকা তার অধীনে কর্মচারী আছে মাস্টার ডিগ্রি পাস একবারে সতর্ক সচেতন হাজারও আছে তাহলে বিদ্যে দিয়ে বুদ্ধি দিয়ে রুজি হয় না রুজি যার তাকদের যেভাবে আছে সে সেবা হবেই দরিদ্র হওয়া পরীক্ষে ধনী হওয়া পরীক্ষে দুটাই পরীক্ষা কেউ যদি মনে করে যে ধনী হওয়া আমার সফলতা তাহলে তার বুদ্ধি কম কে যদি মনে করে যে গরিব হওয়া আমার ব্যর্থতা তাহলে তার বুদ্ধি কম তার বুদ্ধি কমের পরিচয় সে দরিদ্রতাকে ভাবছে আমার ব্যর্থতা সে অর্থ সম্পদকে ভাবছে আমার সফলতা অথচ দুটাই তার পরীক্ষা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে মানুষের মরণ যেমন মানুষকে খুঁজে মানুষের যে নির্ধারিত রুজি আছে মানুষের রুজি তেমন মানুষকে খুঁজে তার তাকদিরে যেটা আছে সেটা সে ভোগ করবেই এই জন্য মানুষ যদি মানুষ সেটা বুঝত তাহলে অনেক পথ তার জন্য সহজ হয়ে যেত এই সুরগুলি বুঝত যে আল্লাহ তালা এখানে কি বলছেন এদা শামস কুব্বেরাত যেদিন সূর্যকে গুটিয়ে ফেলা হবে ওখান থেকে সূর্যটা নিচে পড়ে যাবে নজুমুন কাদারাত যেদিন তারকাগুলি আলোহীন করে দেওয়া হবে এদার শামস কুব্বেরাত ওয়েদার নজুমুন কাজারাত ওয়েদার জেবাল সুইয়েরাত যেদিন পাহাড়গুলিকে চলমান করে দেওয়া হবে পাহাড় তো আপনি দেখেননি দার্জিলিং যারা গেছে তারা পাহাড় দেখেছে চিটাগাং যারা গেছে ছোট মোটো দেখেছে তো যেখানে পানি আছে দশ হাজার ফুট দশ হাজার মাইল পঞ্চাশ হাজার মাইল তিনশো মাইল সেসবখানে কত বড় বড় পাহাড় আছে সেটা কি মানুষ জানে এখনো যেসব এলাকায় মানুষ যেতে পারেনি সেখানে কত বড় পাহাড় আছে সেটা কি মানুষ জানে আল্লাহ তালা বলছেন পাহাড়গুলিকে সেদিন চলমান করে দেওয়া হবে অন্য জায়গায় আল্লাহ তালা বলছেন হাবা মুম্বাসা ওই যখন আকাশে সূর্য উঠে তখন জানালা খুলে দিলে সূর্যের ছাটা ঘরের ভিতরে আসে ওই ঘরের ভিতরে সূর্যের আলো ঢুকলে ওই আলোতে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্র কণা দেখা যায় ধুলোবালি দেখা যায় জানালা বন্ধ করলে ওটা দেখা যায় না আল্লাহ তালা বলছেন এই বিশাল হিমালয়ের মতো তার চেয়ে বড় পাহাড়গুলিকে এভাবে ধুলিকণা করে দেওয়া তাহলে পরিবেশ পরিস্থিতি কেমন হবে এটা কি মানুষ আঁচ করতে পারছে কত বড় কঠিন শব্দ দিয়ে এটা পরিস্থিতি ঘটবে আল্লাহ বলছেন এটা জাতি সাখা যেদিন মানুষের কান ফাটানো শব্দ চলে আসবে ওই শব্দ মানুষের কান বহন করতে পারবে না আমার যেদিন ঘটবে যেদিন বাঁশিতে ফোঁক দেওয়া হবে সেই দিনের ওই শব্দ মানুষ বহন করতে পারবে না সেই শব্দ কেমন হবে সূর্য যদি আকাশ থেকে খুলে পড়ে যায় তারকা যদি আলোহীন হয়ে যায় সব পাহাড় যদি আকাশে উঠতে থাকে তাহলে পরিস্থিতি কেমন হবে ওয়েদাল এশার উত্তেলাত যেদিন দশ মাসের পেট পূর্ণ উঁটনিগুলিকে ছেড়ে দেওয়া হবে এখনই বাচ্চা দিবে দিবে এরকম উঁটনি ছেড়ে দেওয়া হবে এটা সৌদি আরবের কথা ওদের সবচেয়ে দামি সম্পদ ছিল উঁট উঁটনি সেই জন্য এখানে বলা হলো বাংলাদেশের কথা হলে বলা হতো যখন তাদের সবচেয়ে দামি সম্পদ ব্যবসা বাণিজ্য ছেড়ে দিবে ওই শব্দ দেখা দিলেই আর মানুষ এসব ব্যবসা বাণিজ্যের প্রয়োজন মনে করবে না যদি সূর্য আকাশ থেকে মাটিতে খুলে পড়ে তাহলে কি মানুষ এটা ভাববে যে আমার অর্থ সম্পদ কোথায় যেদিন সমুদ্রে আগুন লেগে যাবে সাগরে যেসব পানি দেখতে পাচ্ছেন এসব পানি আগুন লেগে জ্বলে শেষ হয়ে যাবে খালি হয়ে যাবে সাগরের নিচে আগুন আছে ওটা সময়ে সময়ে সাগরের উপরে দেখা যায় পানির ভিতরে আগুন আশ্চর্য পানি দিয়ে আগুন নিভানো যায় সাহাবিগণ বলছেন আমরা বহুদিন দেখেছি যে পানির উপরে আগুন জ্বলছে যেদিন সব সাগরে আগুন লেগে যাবে তারপরে পানি সাগরের শেষ হয়ে যাবে অয়দান নফস জুব্বে যাত যেদিন সমস্ত এই মৃত প্রাণীগুলিকে দেহের সাথে জড়িয়ে দেওয়া হবে সব প্রাণীকে দেহের সাথে জড়িয়ে দেওয়া হবে যত প্রাণীকে আল্লাহ সৃষ্টি করেছেন করছেন করবেন সমস্ত প্রাণীকে তার দেহের সাথে জড়িয়ে দেওয়া হবে অন্য জায়গাতে আল্লাহ তালা বলছেন শব্দ হওয়ার সাথে সাথে মানুষ কবর থেকে উঠে আল্লাহ তালার দিকে ছুটতে থাকবে যেদিকে তাকে যেতে বলা হবে সেদিকে বেখেল সে ছুটতে থাকবে আল্লাহ তালা বলছেন এজাসামাউন ফাতারাত যেদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে ওখানে বলা হলো আকাশকে গুটিয়ে নেওয়া হবে আর এখানে বলা হচ্ছে যেদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে আল্লাহ তালা পরের সোরাতে বলছেন এদা সামাউন সাক্ষাৎ যেদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে খান খান হয়ে যাবে আকাশ যদি ভেঙে ভেঙে ছোট ছোট হয়ে পড়ে তাহলে মানুষের অবস্থা হতে পারে কি এই জন্য আল্লাহ রসুল বলছেন কেউ যদি খেয়ামাতকে বাস্তব দেখতে চাহে তাহলে এই সোরা তিনটি তাকে পড়তে হবে তাহলে বুঝতে পারবে যে এটাই হচ্ছে কেয়ামাত আল্লাহ তালা বলছেন এজাজুল জেলাতিল আরজুল জালাহা যেই দিন পৃথিবীকে কাঁপিয়ে তোলা হবে যেই দিন পৃথিবীকে কাঁপিয়ে তোলা হবে গোটা পৃথিবী থরথর থরথর করে কেঁপে উঠবে জাতিল আর্য আসকালাহা জাতিল আর্য আসকালাহা আর মাটির ভিতরে যা যেসব ভারী বস্তুগুলি আছে সেসবগুলি মাটি বের করে দিবে তাহলে বোঝা যাচ্ছে যে মানুষ চিন্তা ভাবনা করে মাটির ভিতর থেকে অনেক জিনিস বের করবে কিন্তু মানুষের অজানা আরো কিছু আছে যেগুলি মাটি এক সময় সব ভিতর থেকে বের করে দিবে সেদিন মানুষে বলবে যে মাটির কি হয়েছে মাটি কেন তার ভিতরের সম্পদ বের করে দিল তাহলে কিছু সময় মানুষ বুঝতেও পারবে ওই সময়তে মানুষের জ্ঞান থাকবে অন্য জায়গাতে আল্লাহ তালা বলছেন কেয়ামত যখন শুরু হয়ে যাবে তখন মানুষকে দেখে মনে হবে মানুষ নেশাদার দ্রব্য পান করেছে অজ্ঞানের মতো ছুটে যাচ্ছে যেসব মহিলার পেটে বাচ্চা থাকবে সেই বাচ্চাগুলি কখন প্রসব হয়ে যাবে তার অবগতিতে থাকবে না বাচ্চা প্রসব হওয়া একটা খুব জটিল কঠিন কাজ এরপরেও নারীর অবগতিতে থাকবে না কখন বাচ্চা প্রসব হয়েছে তাহলে যেসব মহিলা পেটে বাচ্চা নিয়ে মারা গেছে তাদের এই অবস্থাটা ঘটবে এবং তার অবগতিতে থাকবে না কখন বাচ্চা প্রসব হলো আল্লাহ বিভিন্ন জায়গাতে এভাবে বলছেন তেয়ামাতের একটা বিভীষিকাময় অবস্থা মানুষকে জানানোর জন্য এবং বুঝানোর জন্য মানুষ যেন নিজের ভিতরে ভীতি সঞ্চার করে এবং কেয়ামতকে বিশ্বাস করে জাহান নাম জান্নাতকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে মেনে চলার চেষ্টা করে মূলত এই উদ্দেশ্যেই এগুলো পেশ করা বিচারের মাঠের অবস্থা বিভিন্নভাবে আল্লাহ আল্লাহতালা এবং আল্লাহর রাসুল উল্লেখ করেছেন আল্লাহ তালা বিচারের মাঠের অবস্থা মানুষের অবস্থা হবে কি আমরা এভাবে বলতে পারি যে বিচারের মাঠে মানুষকে আল্লাহ তালা অপরাধী প্রমাণ না করে কাউকে জাহান নামে দিবেন না অপরাধী প্রমাণ করার ব্যাপারে আল্লাহ তালা বলছেন আলিয়ামা নাখতেমা আলা আফুয়াহিম অতকাল্লেমন আইদিহিম অতাসাদ আর জলহুম বেমাকান নিশ্চয় আমি বিচারের মাঠে মানুষের মুখকে সিলাই করে দেব আল্লাহ তালা বলছেন আল ইয়ামা নাখতেম আলা আফওয়াহিম আজ আমি মানুষের মুখকে বন্ধ করে দেব মুখে কোনো কথা হবে না সেদিন মানুষের হাত কথা বলবে আলিয়া নাখতেম আলা আফওয়াহিম তোকাল্লিমুন আইদিম হাতে কথা বলবে জীবনে যত পাপ করেছেন নারী পুরুষ সহ যত পাপ করেছেন মাঠে ঘাটে ব্যাংকে অফিসে আদালতে যে কোনো স্থানে যত পাপ করেছেন সব পাপের কথা হাত বলবে অতাসাদ আলহিম অতাসাদ আর্যলহম এবং তার পা সাক্ষী দিবে যখন হাত বলতে থাকবে বলার এক পর্যায়ে পা বলবে হাত তুমি ঠিক বলেছ হাত যদি আপনার বিরুদ্ধে কথা বলতে থাকে আর পা যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলে আপনার অবস্থাটা কি হবে অন্য মানুষ লাগবে না আপনি কার বিরুদ্ধে নালিশ করবেন হাত আপনার বিরুদ্ধে কথা বলবে যে হাতের আপনার অনেক সেবা যত্ন আছে পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে যে পায়ের আপনার অনেক সেবা যত্ন আছে সেদিন আপনার হাত পা আপনার অনুকূলে থাকবে না এ কথা আল্লাহ তালা বলছেন মানুষ জীবনে যা উপার্জন করেছে সব উপার্জনের কথা হাতে বলে দিবে হাতের বিষয়টি পায়ে সাক্ষী দিয়ে দিবে আল্লাহ তালা বলছেন মানুষের মুখ তাদের বিরুদ্ধে কথা বলবে তাহলে বোঝা যাচ্ছে এক পর্যায়ে মুখকে কথা বলতে বলা হবে আগের আয়াতে বোঝা গেল যে আল্লাহ বলছেন আমি মুখ বন্ধ করে দেব তাহলে এখানে বোঝা যাচ্ছে এক সময় মুখ খুলে দেওয়া হবে তাহলে মুখ কথা বলবে এরপরে আল্লাহ তালা বলছেন ওয়াই দিহীন তার হাত তার বিরুদ্ধে কথা বলবে ও আর জলহুম বেমা কানিয়া মালুন তার পাও কথা বলবে তার জীবনের সব কর্মের কথা মুখ হাত পা বলে দিবে তাহলে মূলত আপনার আত্মা আর বিরুদ্ধে এরা কথা বলবে আপনি আত্মা দিয়ে বুঝতে পারবেন আপনার বিবেক দিয়ে বুঝতে পারবেন যে আমার বিরুদ্ধে কথা বলছে মুখ যদি উল্টা বলে পা যদি উল্টা বলে হাত যদি উল্টা বলে তাহলে পরিবেশ কেমন হয়ে গেল আল্লাহ তালা অন্যত্রে বলছেন শাহেদা আলাইহিম শাহেদা আলাইহিম শাহেদা আলাইহিম আলসেনাতহুম শাহেদা আলাইহিম জলুদহুম ও আবসারহুম মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে মানুষের গায়ের চামড়া মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে মানুষের মুখ মানুষের চক্ষু আপনার চক্ষু আপনার বিরুদ্ধে কথা বলবে মুখ কথা বলবে চক্ষু বিরুদ্ধে কথা বলবে শরীরের চামড়া বিরুদ্ধে কথা বলবে মানুষ যে আমলগুলি করছে সব আমলের কথা বলে দিবে তাহলে বুঝা গেল যে ভালো মন্দ বিষয়টি শরীর হাত পা চামড়া সবকিছুই বলবে আর আপনি বিবেক দিয়ে বুঝবেন যে কেমন হয়ে যাচ্ছে পরিবেশ পরিস্থিতি কেমন হচ্ছে এ হলো আপনার অঙ্গ প্রত্যঙ্গের অবস্থা আপনার শরীরের অবস্থা সবাই আপনার বিরুদ্ধে কথা বলবে এরপরে আল্লাহ তালা অন্যত্রে বলছেন আল্লাহ তালা বলেন ইকরা কেতাবাক কাফাবে নাফসে তুমি নিজের খাতা নিজে পড়ো এবং বুঝো তুমি নিজে কি করেছ তাহলে বোঝা যাচ্ছে যে বিচারের মাঠে প্রত্যেকটা মানুষের হাতে তার খাতা দিয়ে তাকে পড়তে বলা হবে এবং মানুষ পড়তে পারবে আল্লাহ তালা বলছেন ওই সময় পড়বে আর বলবে মালে হাজেল কিতাব লাইগাদুর সাগিরত আলা কি আশ্চর্য ধরনের খাতা জীবনের ছোট কথাও লিখা আছে বড় কথাও লিখা আছে তাহলে আপনি বিচারের মাঠে কথা বলতে পারবেন দুঃখ আফসুস করবেন যে আশ্চর্য খাতা জীবনের সব কথা লিখা আছে এবার কর্ম পড়তে বলা হবে নিজে পড়বে নিজে বুঝবে নিজে পড়বে নিজে বুঝবে সমস্যা নেই সবাই আরবি পড়তে পারবে বিচারের মাঠে এবং পড়ে বুঝতে পারবে যে কি লিখা আছে তাহলে তাকে নিজের কর্ম পড়িয়ে অপরাধী প্রমাণ করা হবে আল্লাহ তালা বলছেন অন্যত্রে এদিন তো হাদ্দে আখ বারাহা যেদিন মাটি আপনার কর্মের সব কথা বলে দিবে যে যেখানে যা করছে বিচারের মাঠে মাটি টপ টপ টপ টপ করে কথা বলে দিবে আপনার চোখের সামনে মোবাইল কথা বলছে টিভি কথা বলছে অথচ তার মুখ নেই একদিন অসুবিধা ছিল যেটা কেমনে হতে পারে মাটি কিভাবে কথা বলবে আজ তো আর আপনার অসুবিধা হওয়ার কথা নেই কেননা মোবাইলের তো মুখ দেখা যায় না কথা তো ঠিকই হচ্ছে কথা তো বলতে পারে অনেক মেশিন আপনার সামনে কথা বলছে যার মুখ দেখা যায় না তাহলে এখান থেকে খুব ভালোভাবে বুঝে নিতে হবে সব কর্ম মাটি ধরে রাখছে সব কর্মের কথা মাটি বলে দিবে টপ টপ টপ করে যে যেখানে যা করছে যেখানে জেনা ঘটছে সেই জায়গায় কথা বলবে যেই জায়গাতে দাঁড়িয়ে একজন পুরুষ একজন নারীর গায়ে হা দিয়েছে সেই জায়গায় কথা বলবে যেখানে আপনার স্ত্রী বাচ্চা নষ্ট করেছে সেই জায়গায় কথা বলবে যেখানে আপনি সুদ ঘোষ এর অঙ্ক কষছেন সেই জায়গায় কথা বলবে এ কথা আল্লাহ তালা বলছেন তাহলে মাটি আপনার কর্মের কথা সব বলে দেবে এর পরে আল্লাহ তালা বলছেন এত কিছু করার পরেও সব পাপগুলি জাতির সামনে সবার সামনে তুলে ধরা হবে আল্লাহ তালা বলছেন মিসকাল আজারাতিন খাইরাইয়ারা মিসকাল আজারাতিন সার্রাইয়ারা কেউ যদি বিন্দু মাত্র নেকি করে থাকে তাহলে সেটা তার সামনে এভাবে তুলে ধরা তুলে ধরা হবে আপনার সামনে আসতে থাকবেন আপনি দেখতে থাকবেন আসতে থাকবেন আপনি দেখতে থাকবেন বিন্দু মাত্র যদি পাপ করে থাকেন দেখতে পাবেন যেমন টিভির পর্দায় অনেক কিছু দেখছেন এটা তো হিসাব করা দরকার বহুদিন থেকে বলে আসছি টিভির পর্দায় এই রং মাখানো পতিতালয়ের এই মেয়েগুলিকে দেখে জান্নাত হারায়েন না জান্নাতের চেয়ে অনেক উঁচু আর যেটুকু দেখছেন দিন ধর্মের কথা এ দিয়ে আপনি বুঝে নেন ভালোভাবে যে আপনার সব কর্ম আপনাকে দেখানো হবে আল্লাহ তালা বলছেন সুরাজিল জাল মানুষের প্রত্যেক প্রত্যেকটা কর্ম ছোট হোক বড় হোক তাকে দেখানো হবে তাহলে এতগুলি দলিল পেশ করা হবে আপনার সামনে যে আপনি অপরাধী এখন আপনি নিজে নিজেই বলবেন এখন আর জান্নাতে কি আসা জাহান নাম যাওয়াই লাগে নিজের সব কর্ম যদি দেখা যায় একদিনের কর্ম দেখলেই বুদ্ধি হারিয়ে যাবে সম্পূর্ণ জীবনের তো বহুদূরের কথা আবু সাহেব খুদরি রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন মা মিন আহাদিন ইল্লাম রব্বহু বিচারের মাঠে প্রত্যেকটা মানুষ তার প্রতিপালকের সাথে মুখামুখি কথা বলবে লাইসা বাইনাহু আবাইনাহু তার জমান দুইজনের মাঝে কোনো দোভাষী থাকবে না প্রত্যেক প্রত্যেকটা মানুষকে বিচারের মাঠে আল্লাহর মুখোমুখি হতে হবে এবং ওই সময়ে কোনো দোভাষী থাকবে না আল্লাহ রসুল কথাও বলছেন ওলা হাজবিন বহু আল্লাহ এবং ব্যক্তির মাঝে কোনো অন্তরাল থাকবে না কোনো আর থাকবে না কোনো পর্দা থাকবে না একেবারেই মুখোমুখি ওই সময়ের অবস্থা আল্লাহ রসুল উল্লেখ করছেন ফায়ান জোরা এলা আইমান আমিনহ ওই সময় সে তার ডান দিকে লক্ষ্য করবে ফাইয়ারা মা আমালিহি সে ডান দিকে লক্ষ্য করলে জীবনের সব কর্মগুলি ডান দিকে দেখতে পাবে তাহলে সুরা জিল জিলজালে যেভাবে বলা হলো সেটাই দেখতে পাবে সোম্মাইয়ানজোর হো সে তার বাম দিকে ওই সময় লক্ষ্য করবে ফায়ারা মাকাদ্দামামিন আমালিহি তার পুরো জীবনের সব কর্ম বাম দিকে দেখতে পাবে এরপর সে মুখামুখি দেখবে যে মুখামুখি আল্লাহ আছেন ফায়ানজর নার ওই সময় দেখতে পাবে জাহান্নাম মানুষকে যখন আল্লাহ তালা বিশেষভাবে পাঁচটার জিনিস জিজ্ঞাসা করবেন তখন হবে এ অবস্থা অন্য জায়গাতে রসুল সাল্লাহ সাল্লাম এভাবে বলছেন লাইয়া লাইয়াজুল কাদামাবানি আদাম হাত্তা ইসলাম খামস আদম সন্তানের পাকে নড়াচড়া করতে দেওয়া হবে না পাঁচটা জিনিস জিজ্ঞাসা করার পূর্বে পাঁচটা জিনিস পুরো যখন জিজ্ঞাসা হয়ে যাবে তখন তার আর কিছু তার এক নম্বরে হচ্ছে যে আন অমৃহি তার পুরো জীবনটা তাকে বুঝাতে হবে তাহলে এটা হলো আর একটা সমস্যা এখন পুরো জীবন বুঝাতে হবে যে এভাবে এভাবে করেছি এরপরে আল্লাহ রসুল বলছেন ওয়ান স্বাভাবিক আবার যৌবন জীবন বুঝাতে হবে যৌবন জীবনে মানুষ পাপ করে বেশি পুরুষ নারী যৌবন জীবনে পাপকে পাপ মনে করে না আর যৌবন জীবনে মানুষ পয়সা পাতি ইনকাম করে তখন মনে করে যে কিছু করাই লাগবে নারী পুরুষ বুঝেছে নিজের পায়ে দাঁড়াতে হবে নারীকে নাকি নিজের পায়ে দাঁড়াতে হবে কেমন শিক্ষা একেবারে বোকা শিক্ষা গো মানে বিদ্যায় যে ত্রুটি এটা তার একটা জাজন্য প্রমাণ এটা যে বিদ্যার নয় এটা তার একটা জাজন্য প্রমাণ ও বাড়ির বস্তু ও কি করে বুঝে গেল যে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে আশ্চর্য তো ঠিক আছে নিজের পায়ে দাঁড়া এবার দেখো পুরো জীবন বুঝাতে হবে যৌবন জীবন বুঝাতে হবে এটা পৃথক পৃথক এরপরে আল্লাহর রসুল বলছেন ওয়ান মালিহি আয়না ইকতাসাবাহু তারপরে বুঝাতে হবে তার পয়সা কোথায় উপার্জন করেছে কোথায় উপার্জন করেছে তাহলে যত খাত আপনার উপার্জনের সবটা বুঝাতে হবে এই পরে আল্লাহ রসুল বলছেন অফিমান ফাঁকাহু পয়সা কোথায় ব্যয় হয়েছে সেটাও বুঝাতে হবে শুধু যদি আয় বুঝাতে হতো তাহলে একটা হতো ব্যয় বুঝাতে হবে কোথায় কোথায় ব্যয় হয়েছে একজন চাঁদা চাইলো আর দিয়ে দিলেন আপনি চাঁদা চাইতে গেলেন কেন জন্মদিবসের জন্য পয়সা খরচ করলেন ইচ্ছা করলেই খরচ করতে হবে পয়সা থাকলেই খরচ করতে হবে বিচার দিন আসলে আমরা মানুষকে বুঝাতে পারি এটা আমাদের বিদ্যার অভাব আমাদের পরিস্থিতির অভাব যার কারণে আমরা বিচারের মাঠ মানুষকে বুঝাতে অক্ষম আমাদের অক্ষমতার দরুণী জাতিকে সঠিকভাবে বিচারের মাঠ বুঝাতে পারলাম না যদি এসব হাদিসকে আমরা জাতির সামনে স্পষ্ট বুঝাতে পারতাম তাহলে বহু মানুষই তার ভুল পথ থেকে ফিরে আসত আল্লাহ তুমি এই ব্যবস্থা আমাদের জন্য করো আল্লাহ আমিন আমাদের দিয়ে যদি না চলে তোমার অনেক দয়া এরকম তুমি একটা জোরালো হাজারো মানুষ পৃথিবীতে রেডি করো যেসব মানুষ তোমার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বরি যাওয়া কথাগুলিকে জাতির সামনে স্পষ্টভাবে পেশ করবে জাতি সঠিক পথ পাবে তোমার কাছে আমরা রহমত দয়া কামনা করি এরপরে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ওয়া ইলমিন মানুষকে তার বিদ্যা বুঝাতে হবে আপনার বাড়িতে হুজুর এসে মিলাদ করে খাওয়ার অনুষ্ঠান করে চলে গেল আপনি বুঝছেন হুজুরকে আল্লাহ ছেড়ে দেবে আল্লাহর নবী বলছেন আমার জীবনে তিনটি বড় ভয় আল্লাহ রসুল বলছেন আমার জীবনে তিনটি বড় ভয় তার একটি বড় ভয় হচ্ছে আইমাতাল মুজল্লিন ভ্রান্ত হুজুর হুজুর ভ্রান্ত হবে এটা আমার জীবনে বড় ভয় সবাই যে নগদ দলিল পেশ করছে দেওয়ানবাগি বলছে যে ফাতেমার সাথে আমার বিবাহ হয়েছে আমার বাচ্চারা সৌদি আরবে ফাতেমার সাথে দেখা করে এসেছে কবর থেকে আশ্চর্য দলিলের অভাব নাই বলছে যে এই যে কোরআন মজিদের আয়াত মিলাদ করতে হবে কোরআন মজিদের আয়াত বলে বলছে যে নির্বাচন চলছে এই যে কোরআন মজিদের আয়াত যার যেখানে প্রয়োজন সে সেখানে কোরআন মজিদ ব্যবহার করছে যত আছে তরিকা নাকশেবন্দে আর মজাদে দিয়ে আর চিস্তিয়ে সবার কাছে কোরআন মাজিদ রায়াত আছে সবাই দলিল পেশ করছে এই কথা আল্লাহ রসুল বলছেন আমার জীবনে বড় ভয় এক নম্বর বড় ভয় হচ্ছে ভ্রান্ত হুজুর দুই নম্বর বড় ভয় হচ্ছে আমার উন্মত হিন্দুদের সাথে মিশে যাবে বাড়িতে মূর্তি থাকা হিন্দুদের কর্ম রাত দিন সেরেক করা এগুলো হিন্দুদের কর্ম এভাবে অনুষ্ঠান করা এগুলো হচ্ছে হিন্দুদের কর্ম তারপরে তিনি বলছেন আমার উম্মাদ মূর্তি পূজা করবে আমার এই তিনটে বড় ভয় এক নম্বর আলেমলমা ভ্রান্ত দুই নম্বর আমার উম্মাদ হিন্দুদের সাথে মিশে যাবে তিন আমার উম্মাদ মূর্তি পূজা করবে আমার জীবনে তিনটে বড় ভয় সম্মানিত মাসিদের মুসল্লি বিচারের মাঠের একটা বাস্তব অবস্থা আপনার সামনে পেশ করছিলাম আয়েসারা বলেন রাসুল বলেছেন ঈশ্বরনাশাল কেমা বিচারের মাঠে মানুষকে একাত্রিত করা হবে নারী পুরুষ সবাকেই নগ্ন অবস্থায় খালি পায়ে খাতনাবিহীন কারো মুসলমানি দেওয়া থাকবে না কারো পরনে কাপড় থাকবে না সর্বপ্রথম যাকে কাপড় পরানো হবে তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইসালাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম খালি থাকবেন পরনে কাপড় থাকবে না এটাই প্রমাণ হয় যদি যে কেউ বোঝাতে চেয়েছে এভাবে যে রাসুল হচ্ছেন ভিন্ন কিন্তু আসলে এই ব্যাপারে কিছু বলা হয়নি আল্লাহ রসুল বলছেন প্রথমে যাকে কাপড় পরানো হবে তিনি হচ্ছেন ইব্রাহিম আলাই ইসলাম মাঠে এটাও আল্লাহ রসুল বলেছেন যে যেসব ছেলে মেয়েগুলি বাল্য অবস্থায় মারা গেছে ওইসব ছেলে মেয়েগুলি বিচার মাঠে বাপ মায়ের কাপড় ধরে নিয়ে জোর করে টেনে জান্নাতে নিয়ে যাবে নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার চেষ্টা করবে তাহলে বোঝা যাচ্ছে যে এক সময় সবার পরনে কাপড় থাকবে এখন তো আল্লাহ রসুল বলছেন বিচার মাঠে নগ্ন অবস্থায় খালি পায়ে খাতনাবিহীন একাত্রিত করা হবে তখন আয়েসা আল্লাহ তালান বলেন আল্লাহ রসুল আর রেজাল নেশা জমিয়া এমজুর বাজুমিল্লা বাজে নারী পুরুষ সবাই একাত্রিত হয়ে থাকবে একজন আর একজনের প্রতি লক্ষ্য করবে এটা কেমন কথা হলো আয়সা এ কথা বলে উঠলেন এটা কেমন হলো নারী পুরুষ নগ্ন হয়ে থাকবে একজন আর একজনের প্রতি লক্ষ্য করবে তখন আল্লাহ রসুল বলছেন আয়েশা ওলা আমরা সমস্যা এর চেয়ে অনেক অনেক অনেক জটিল যে মানুষ মানুষের দিকে লক্ষ্য করবে মানুষ মানুষের দিকে লক্ষ্য করবে এরকম তার বুদ্ধি থাকবে কে কোন অবস্থায় আছে এটা এটা মানুষের হিসাব থাকবে না রসুল সাল্লাম বলছেন নাসাল আরজিন বাইজা মানুষকে একাত্রিত করা হবে সাদা সমতল জমিতে সারা পৃথিবী হবে সমতল এবং সাদা কালার কত বড় হবে তা মানুষ জানেন আল্লাহ বলছেন ওয়াইদ আল আর্য মুদাত যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে জাহান নাম থাকবে বিচারের মাঠে জান্নাত থাকবে বিচারের মাঠে আল্লাহ থাকবেন বিচারের মাঠে ফেরেস্তাগন থাকবে বিচারের মাঠে মানুষ থাকবে বিচারের মাঠে জিন থাকবে বিচারের মাঠে সমস্ত প্রাণী থাকবে বিচারের মাঠে বিচারের মাঠ কত বড় তা মানুষ জানে না শুধুমাত্র আল্লাহ বলেছেন আল আরজ মোদ্দাত যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে বিচারের মাঠকে বড় করা হবে আল্লাহ তুমি আমাদের বিচার মাঠ বুঝার তৌফিক দান করো আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন শোনো বিচারের মাঠে তোমাদেরকে একত্রিত করা হবে পদব্রুজে মানুষ বিচারের মাঠে পায়ে হাঁটবে এক শ্রেণীর মানুষ অরক বানান এক শ্রেণীর মানুষ আরোহণ হয়ে থাকবে উঁটের উপরে চড়ে থাকবে আর এক শ্রেণীর মানুষকে তার মুখের মাধ্যমে একাত্রিত করা হবে তাহলে বিচারের মাঠে মানুষ হলো তিন ধরনের কেউ পায়ে হেঁটে চলবে কেউ আরোহণ হয়ে থাকবে আর কেউ মুখের মাধ্যমে চলবে মেদাদুল মাদি কারাবাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ বলেছেন বিচারের মাঠে মানুষকে তিন ভাবে একত্রিত করা হবে রাগে বিনা রাহে বিনা এক শ্রেণীর মানুষ থাকবে যারা জান্নাত পর আশা করবে জাহান্নাম থেকে বাঁচার আশা করবে এক শ্রেণীর মানুষ স্নানে আলা বাইরিন ও সালাসুন আলা বাইরিন ও আরবন আলা বাইরিন ও আশারাতুন আলা বাইরিন এক শ্রেণীর মানুষ একটা উঁটের উপরে দুইজন থাকবে একটা উঁটের উপর তিনজন থাকবে একটা উঁটের উপরে চারজন থাকবে একটা উঁটের উপরে পাঁচ দশ জন থাকবে এরপর আল্লাহ রসুল বলছেন যে সোমা তাসের বাকে ধুমুন্নার বাকি যারা থাকবে তাদেরকে আগুন ঘেরে নেবে তাহলে এটা হলো একটা পরিস্থিতি বিচারের মাঠ হবে অন্ধকার যে অন্ধকার রাতে চোখের সামনে আঙ্গুল ধরলে আঙ্গুল দেখা যায় না এরকম হবে বিচারের মাঠ তাহলে তার চতুর্দিকে আগুন থাকবে দুই শ্রেণীর মানুষ গেল তৃতীয় শ্রেণীর মানুষের চতুর্দিকে আগুন থাকবে আল্লাহ রসুল বলছেন তাকিল হেস কালো তারা দুপুরের পরে একটু অবস্থান করবে ওই সময় আগুনও তার চতুর্দিকে অবস্থান করবে তারা যেখানে রাত্রি যাপন করবে আগুন তার চতুর্দিকে রাত অতিবাহিত করবে এরপর আল্লাহ রসুল বলছেন তারা যেখানে সকাল করবে আগুন চতুর্দিকে সকাল করবে অতংসে হাইসা অংশ তারা যেখানে সন্ধ্যা করবে তা আগুন চতুর্দিকে সন্ধ্যা করবে এটা যে কয়দিন আল্লাহ ভালো জানে একদিন সমান হলো পঞ্চাশ হাজার বছর একদিন সমান হলো পঞ্চাশ হাজার বছর রাসুল সাল্লাম বলছেন দেখো আমি তোমাদেরকে বিচারের মাঠে এমন অবস্থায় পাইনি না জানো সবাই এরকম ভাবে ছুটে আসবে কেউ ছুটে আসবে একটা গরু কাঁধে করে এসে আমাকে বলবে আল্লাহ রসুল আমাকে বাঁচান অথচ আমি বিচারের মাঠে তাকে বাঁচাতে পারবো না গরু তার কাঁধের উপরে গরুর শব্দে চিৎকার করতে থাকবে একটা মানুষ টিন মাথায় করে চলে আসবে আত্মসাতকারী চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী মাথায় পেন থাকবে এসে আমাকে বলবে যে আমাকে বাঁচাও আমি সেদিন কোন তার উপকার করতে পারবো না আমি তোমাদের এমন অবস্থায় পাই না যেন জড়বস্তু কাঁধে করে নিয়ে চলে আসবে আমার সামনে আর আমার কাছে বাঁচতে চাইবা আমি বিচারের মাঠে তোমার কিছুই করতে পারবো না এটা আমি চাই না মানুষ তার জীবনে যত অন্যায় করেছে মানুষের জুলুম করে দখল করেছে এগুলো তার কাঁধে তুলে দেওয়া হবে একটা হলো আত্মসাত করেছে এগুলো তার কাঁধে থাকবে আর একটা হলো জোর করে দখল করেছে এগুলো তার কাঁধে থাকবে যেগুলো জোর করে দখল করেছে সেগুলো থাকবে সাতটা স্তর যদি একটা জমি জোর করে নিয়ে নেন ক্ষমতা দেখিয়ে দাপটে তাহলে এরকম সাতটা জমিন কাঁধে তুলে দেওয়া হবে আপনার কাঁধ কত বড় হবে আল্লাহ ভালো জানে তবে একজন মানুষের বসার জায়গা হবে আড়াই সময় তাহলে কাঁধে তার এগুলো সাতটা জমিন তুলে দেওয়া হবে এগুলো কাঁধে করে বিচার মাঠে ঘুরবে আগুনও তার চতুর্দিকে ঘুরতে থাকবে এক পর্যায়ে মানুষ রাসুলের কাছে আসবে যার বিবরণ অন্য জায়গাতে আমরা বিস্তারিত পেশ করব আয়েসার রাজি আল্লাহ তারা বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন তদনা শামসই অমল কেয়ামা বিচারের মাঠে মানুষের সূর্যকে নিকটে করে দেওয়া হবে কা মেঘদারে মাইলিন এক মাইল দূরে এই বোখারি মুসলিমের হাদিসে বোঝা যাচ্ছে সূর্য মানুষের মাথার উপরে এক মাইল উপরে হবে তাহলে বিচার মাঠে যে সূর্য নষ্ট হয়ে গেছে এটা আবার ঠিক হবে কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে সূর্যকে আলোহীন করে দেওয়া হবে তাহলে বিচার মাঠে সূর্য আবার ঠিক হবে এবং সূর্যকে নিয়ে এসে মানুষের মাথার উপরে করা হবে এক মাইল সেখানে অর্ধ হাত উপরে করা হবে এ কথা মিথ্যে অর্ধ হাত উপরে নয় এক মাইল উপরে করা হবে আল্লাহ রসুল বলছেন মানুষ ওই সময় তার ঘামের মধ্যে হবে তার কর্ম অনুযায়ী হুম্মায় এখন এলাকা হে কারো ঘাম হবে পায়ের টাকনো পর্যন্ত অমিন হুমায় কোনের রোগ পাতাই হে কারো ঘাম হবে তার হাঁটু পর্যন্ত অমিন হুম্মায় হুমায় কোনালা হাকুয়াই হে কারো ঘাম হবে কারো কমর পর্যন্ত অমিন হুম্মায় হুমায় কোনালা তাকুয়াতেহি কারো ঘাম হবে নাক পর্যন্ত গলা পর্যন্ত মানুষের শরীরের ঘাম যদি মানুষের নাক পর্যন্ত গলা পর্যন্ত হয় তাহলে পরিস্থিতি কত কঠিন এটা কি মানুষকে বুঝানো যাবে পরিস্থিতি বিচারের মাঠ মানুষকে বুঝানো কঠিন মানুষ যদি নিজে চেষ্টা করে আল্লাহকে ভয় করে তাহলে তার জন্য এটা সহজ হবে তাছাড়া এটা সহজ হবে না আবহাওয়া বলেন রাসুল সাল্লাহ আলহ বলেছেন লাকে ইব্রাহিম আবাহু আজার বিচারের মাঠের একটা বাস্তব অবস্থা কঠিন অবস্থা আপনার সামনে পেশ করছি লাকে ইব্রাহিম আবাহু আজার বিচার মাঠে ইব্রাহিম আলাইসাল্লাম তার পিতার সাথে মুখামুখি সাক্ষাৎ করবেন মুখামুখি সাক্ষাৎ করলেই ইব্রাহিম ইসলাম বলবেন আলামাকুল্লাহ আকাল্লা তা আসেনি আব্বা আপনাকে আমি বলিনি যে আপনি আমার নাফারমানি করিয়েন না বহুবার আপনাকে আমি বলেছিলাম আব্বা আপনি আমার নাফারমানি করিয়েন না সেদিন ইব্রাহিম আলাহ ইসলামের পিতা বলবেন আলী আমলা আসিকা ইব্রাহিম আজ আমি তোমার না ফারমানি করব না আজ তুমি যা বলবে সেটাই মেনে নিব ওই সময় ইব্রাহিম আলাহ ইসলাম বলবেন আল্লাহ হে আল্লাহ আন্তা ওয়াদানি আন্তঃজিনে ইবা শোনা তুমি আমাকে অপমান করবে না ওই দিন যেদিন মানুষের পুনরুত্থান হবে বিচারের দিন তুমি আমাকে অপমান করবে না এই অদা তুমি আমার সাথে করেছ আয়ো খিজনা জামিন আবিল আবাদ আজকে আমার পিতা জাহান নামে যাবে আর আমি জান্নাতে যাব এর চেয়ে বড় অপমান কি হতে পারে আমি এটাকে সবচেয়ে বড় অপমান মনে করছি বিচারের মাঠে আমার পিতা জাহান নামে যাবে আর আমি জান্নাতে যাব এটাই আমার কাছে সবচেয়ে বড় অপমান আল্লাহ তুমি আমার সাথে অদা করেছে ইব্রাহিম তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না আজ আমার পিতা জাহান নামে যাবে আমি জান্নাতে যাব এটাই আমার সবচেয়ে বড় অপমান আল্লাহ তুমি আমার সাথে অদা করেছো এব্রাহিম তোমাকে বিচার মাঠে অপমান করব না আজ আমি জান্নাতে যাব আমার পিতা জাহান নামে যাবে এটাই হলো সবচেয়ে আমার কাছে বড় অপমান তুমি আমার সাথে ওয়াদা করেছ এব্রাহিম তোমাকে আমি বিচার মাঠে অপমান করব না তখন আল্লাহ তালা বলবেন এব্রাহিম এমনি হারাম তুল জান্নাত আলাল কা না যারা আমার নবীকে মানেনি আমি তাদের জন্য জান্নাত হারাম করেছি তোমার বাপ আমার নবী ইব্রাহিমকে মানেনি অতএব তোমার বাপকে আমি জান্নাতে দিব না তোমার বাপের জন্য জান্নাত হারাম শুধুমাত্র আল্লাহর নবীকে মেনে জান্নাত পাওয়া যায় কোন তরিকা মেনে কোন মাঝাবে চলে জান্নাত লাভ করা যাবে না বিশ্বাস করুন মানুষ দিয়ে জাহান নাম পূর্ণ হবে এ কথাই ঠিক তাসবি তাহালিল ঝিকির আজকার কিছুই টিকবে না যদি আপনার পদ্ধতি না টিকে নবীর নীতি যদি না টিকে তাহলে আপনি টিকতে পারবেন না কোন তরিকা কোন মাঝাব চলবে না সব ত্যাগ করে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তরিকায় আসতে হবে তিনি বলছেন এব্রাহিম আমার নবীকে যারা মানেনি তাকে আমি জান্নাতে দিব না তাহলে বোঝা যাচ্ছে যে ইব্রাহিম আলাই ইসলাম বিচার মাঠে টিকতে পারছেন না ইব্রাহিম আলাই ইসলাম পৃথিবীতে দ্বিতীয় মহাপুরুষ ইব্রাহিম আলাই ইসলাম নীতির দিক দিয়ে পৃথিবীতে সবচেয়ে বড় মহাপুরুষ ইব্রাহিম আলাই ইসলামের নীতি মোহাম্মদ সাল্লাম মেনে চলেন হাজারো জায়গাতে আল্লাহ বলেছেন যে তুমি ইব্রাহিমের নীতি মেনে চলো বোখারি মুসলিমের হাদিসে এসেছে যে জিবাল আলী সালাম বলছেন ওই দেখেন ওটা ইব্রাহিম আপনি ওটা ওটা আপনার পিতা আপনি তাকে গিয়ে সালাম দেন আল্লাহর নবী তার দিকে আগিয়ে গিয়ে বলছেন আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম আলাই সাল্লাম বলছেন ও আমার সৎ সন্তান তোমার উপরেও সালাম সৎ নবী তোমার উপরেও সালাম তো এখানে ইব্রাহিম আলাই সাল্লামকে প্রাধান্য দেওয়া হচ্ছে আপনাকে আমি বলতে চাচ্ছি যে বলতে গেলে ইব্রাহিম আলাহ ইসলাম পৃথিবীতে সবচেয়ে বড় মহাপুরুষ যদি চো সম্মান হিসেবে মোহাম্মদ সাল্লাহ ইসলাম সবচেয়ে বড় মহাপুরুষ এরপরে বিচারের মাঠে ইব্রাহিম আলাহ ইসলাম টিকতে পারছেন না এ হচ্ছে বিচারের মাঠ কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক অনেক অনেক বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে কেয়ামাত কত কঠিন আল্লাহ তালা বলছেন যে মানুষ তার বাপ থেকে পালাবে তার ছেলে মেয়ে থেকে পালাবে তার স্ত্রী থেকে পালাবে স্ত্রী তার পিতামাতা থেকে পালাবে স্ত্রী তার স্বামী থেকে পালাবে কেউ কারোর সাথে কথা বলতে চাইবে না একজন আর একজনকে ভয় করবে না জানি হয়তো আমার কাছে কিছু চাইবে হয়তো সে আমার কাছে কিছু নিতে আসছে এরকম একটা ব্যাপার হয়ে যাবে আল্লাহ তালা বলছেন আলিয়া আজ বিচারের দিন একা ছত্র মালিকানা আল্লাহ সবার হাতে থাকবে কোন মানুষ কোন মানুষের কোন উপকার করতে পারবে না এর নাম বিচারের মাঠ কোন মানুষ কোন মানুষের কোন উপকার করতে পারবে না এর নাম বিচারের মাঠ কোন মানুষ কোন মানুষের কোন উপকার করতে পারবে না এর নাম বিচারের মাঠ ইব্রাহিম আলাহ ইসলাম উপকার করতে পারবেন না মৌসা আলাহ ইসলাম উপকার করতে পারবেন না খুব ভালোভাবে জানা আছে যে বিচারের মাঠে মোমিনদেরকে আটকে দেওয়া হবে ইহবাসুল মেনুনা বিচার মাঠে মোমেন ভালো মানুষ কাটকে দেওয়া হবে জান্নাতে যেতে দেওয়া হবে না তখন তারা সবাই আপসে বলা বলি করবে চলো যাই আমরা ইব্রাহিম আদম আলাহ ইসলামের কাছে তিনি সম্মানী মানুষ আজকে আমাদের কোন উপকার করতে পারেন নাকি সবাই ওখানে গিয়ে বলবে আন্তা আদম আবুল নাস আপনি হচ্ছেন আদম মানুষের পিতা কাদ খালাকাক আল্লাহ দেহি আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন তার মানে আপনি সম্মানী মানুষ ওয়াস জাদা ওয়াস কানা আল্লাহ তার নিজের আপনাকে রেখেছেন মানে আপনি সম্মানী মানুষ ওয়াস জাদা দিয়ে আপনাকে সিজদা করিয়ে নিয়েছেন অর্থাৎ আপনি খুব সম্মানী মানুষ আজকে আমরা একটু বিপদে পড়েছি আপনি কোনো উপকার করতে পারবেন কি তখন ইব্রাহিম সাল্লাম বলবেন না আমি তো একটা অন্যায় করেছিলাম আমাকে বলেছিলেন যে গাছের ফল খেয়ে না আমি ওটা ভুল করে খেয়েছিলাম জানি না আমার পাপ ক্ষমা হয়েছে কি না আমি তোমাদের ব্যাপারে কিছু করতে পারছি না আদম আলাহ ইসলাম আদম আলাহ ইসলাম বিচারের মাঠে বলবেন আল্লাহ আমাকে বলেছিলেন এই গাছের ফল খেয়েও না আমি এরপরে খেয়েছিলাম এটা আমার জীবনে একটা ভুল থেকে গেছে জানি না আমার এই ভুলের প্রতিক্রিয়া কি হবে আল্লাহ আমার উপরে আজকে যত রাগ করেছেন পূর্বেও কোনোদিন করেননি পরেও কোনোদিন করবেন না কাজ গাছে আল্লাহ রাখবি আমার প্রতিপালক আজ বিচার মাঠে আমার উপরে রাগ করেছেন পূর্বেও কোনোদিন এমন রাগ করেননি পরেও কোনোদিন করবেন না আমার যে কি হবে তা আমি নিজেই বুঝি না এটা ইব্রাহিম আলাইসাল্লাম বলছেন আদম আলাইসাল্লাম বলছেন তবে তিনি বলবেন ঠিক আছে একজন বিধান প্রাপ্ত প্রথম মানুষ নোয়া আলাইসাল্লাম তোমরা সেখানে যাও সবাই নোয়া আলাহ ইসলামের কাছে গেলে নোয়া আলাহ ইসলাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারছি না আমি না বুঝে একটা কাজ করেছিলাম আমার ছেলের বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম এটা আমার একটা ভুল থেকে গেছে আমার উপরে আমার প্রতিপালক রাগ করেছেন এত রাগ করেছেন এরকম রাগ পূর্বেও কোনোদিন করেননি পরেও কোনোদিন করবেন না আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না তবে সবাই তোমরা যাও মোসা আলাহিসাল্লামের কাছে ইব্রাহিম আলাহিসাল্লামের কাছে উনি হচ্ছেন আল্লাহর দোস্ত খুব ভালোবাসা প্রিয় মানুষ উনি হচ্ছেন খালিলুল্লাহ হয়তোবা তোমাদের তিনি কিছু করতে পারেন সবাই যখন ইব্রাহিম আলাই কাছে উপস্থিত হবে ইব্রাহিম আলাই সাল্লাম বললেন লাস্তা হোনাকুম আমি এখানে তোমাদের জন্য কিছু করতে পারছি না আমার জীবনে তিনটা ভুল আছে যদি তো প্রকৃতপক্ষে তা ভুল নয় আমাকে বলেছিল এটা কে এই মহিলাকে তখন আমি বলেছিলাম এটা আমার বোন আসলে আমার স্ত্রী ছিল মাটির ওপরে আমি আর ও ছাড়া আর কেউ মুসলমান ছিল না কিন্তু আমি তাকে সরাসরি স্ত্রী বলিনি আমি বোন বলেছিলাম ওই এলাকা দিয়ে স্বামী স্ত্রী পার হতে পারে না তারপরে আমাকে বলেছিল যে চলো যাই বাজারে তখন আমি বলেছিলাম যে আমি অসুস্থ আমার ভিতরে একটা পরিকল্পনা ছিল আসলে প্রকৃত পক্ষে আমি অসুস্থ ছিলাম না এরপর আমাকে জিজ্ঞাসা করেছিল এসব মূর্তিগুলি কে ভেঙেছে তখন আমি বলেছিলাম ওই যে বড়জন কুড়াল ঘাড়ে করে আছে তাকেই বলেন ওই বলে দিবে মূর্তি কে ভেঙেছে আমি তো জানি যে আমি মূর্তি ভেঙেছি এবং বিচার তার উপরেও হলো কথা উল্টে বলার পরেও বিচার হলো মানে তাকে আগুনে ফেলে দেওয়া হলো জোরজার মল্লুক তার আগুনে ফেলে দেওয়া হলো অর্থাৎ আল্লাহর আদেশে সবকিছু হচ্ছে আমার জীবনে তিনটা কথা থেকে গেছে মিথ্যার মতোই জানি না এগুলির বিচারের মাঠে কি হবে আমার আমার উপরে আল্লাহ রাগ করেছেন এরকম রাগ পরেও কোনোদিন করবেন না পূর্বেও কোনোদিন করেননি আমার যে কি হবে তা আমি নিজেই বুঝি না বাপের কি উপকার করবেন জাতির কি উপকার করবেন তবে সবাই তোমরা চলে যাও মোসা আলাহ ইসলামের কাছে তিনি আল্লাহর সাথে কথা বলেছেন তার খুব সম্মান হয়তোবা তিনি আজকে তোমাদের কোনো উপকার করতে পারেন সবাই মোসা আলাহ ইসলামের কাছে উপস্থিত হলে মোসা আলাহ ইসলাম বলবেন দুইজন মারামারি করছিল আমি না বুঝে একজনকে এক থাপ্পড় দিয়েছিলাম তাতেই সে মারা যায় সেদিন থেকে আমি মরা পর্যন্ত বলতে থেকেছি রব্বি এমনি জ্বলন্ত নফসি ভাগ ফেরেলি হে আমার প্রতিপালক আমি ভুল করেছি তুমি আমাকে মাফ করো মরা পর্যন্ত বলতে থেকেছি এরপর আমি বলতে পারছি না আমার কি হবে আমার প্রতিপালক আমার উপর আজকে রাগ করেছেন এইরকম রাগ করেননি পরেও করেননি পরেও করবেন না আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না তবে তোমরা সবাই চলে যাও ঈসা আলাহ ইসলামের কাছে উনি তো তার জন্মতে এইভাবে হয়েছে উনি সম্মানী মানুষ ঈসা আলাহ ইসলাম তার কোনো দোষ উল্লেখ করবেন না ঈশা আলাইসাল্লাম শুধু বলবেন যে আমি কারো উপকার করতে পারছি না তবে বিচারের মাঠে ঈসা আলাইসাল্লামকে আল্লাহ বলবেন আচ্ছা ঈশা তুমি কি মানুষকে বলেছিলে যে আমি আল্লাহ তখন ঈসা আলাইসাল্লাম বলবেন যে আমি তো বেঁচে থাকাকালীন আপনি সাক্ষী যে আমি কাউকে বলিনি যে আমি আল্লাহ আর আমার পরবর্তীতে মোহাম্মদ সাল্লাম সাক্ষী আমি কাউকে বলিনি যে আমি আল্লাহ তুমি যদি এর শাস্তি দাও তাহলে তুমি তার তোমার নিজের বান্দা শাস্তি দাও তুমি যদি সমস্ত মানুষকে জান্নাতে দিয়ে দাও তাহলে তুমি পরাক্রমশালী তোমাকে কে ঠেকাতে পারে আমি কোনো দিন বলিনি জাতির সামনে যে আমি আল্লাহ আমি যতদিন দুনিয়াতে থেকেছি তুই সাক্ষী আমি দুনিয়া থেকে চলে আসার পরে মোহাম্মদ সাল্লাম সাক্ষী আমি কোনোদিন কাউকে আল্লাহ বলে স্বীকার করে নিজেকে আল্লাহ বলে পেশ করিনি আজকে যদি তুমি কিয়ামতের মাঠে সবাইকে জাহান নামে দাও সেটা তোমার ব্যাপার আর যদি তুমি সবাকে ক্ষমা করে দাও তাহলে তুমি পরাক্রমশালী তুমি পাপিকে ক্ষমা করলে কে ঠেকাতে পারে তুমি যদি আজকে ফেরাউনকে জান্নাতে দিয়ে দাও তাহলে সেটা তোমার ব্যাপার তোমার বিরুদ্ধে কেউ কেস করতে পারবে না আর তুমি যদি এদেরকে জাহান নামে দাও তো নিজের বান্দাকে জাহান নামে দিবে সেটা আমার কি বিচারের মাঠে ঈসা আলাইসাল্লাম এই কথা বলবেন তবে এই মুহূর্তে ঈসা আলাইসাল্লাম নিজের কোনো ক্ষতির কথা বলবেন না শুধু সরাসরি বলবেন যে আপনারা চলে যান মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে তিনি এমন ব্যক্তি যার আগের পরের সব পাপ ক্ষমা করা হয়েছে মোহাম্মদ সাল্লাহ বলবেন সব মানুষ আমার কাছে আসবে তখন আমি আল্লাহর কাছে একটু অনুমতি চাইব বিশেষভাবে সিজদে করার একটা ঘরে ঢোকার অনুমতি দেওয়া হবে আমি ঘরে ঢুকে সিজদে পড়ে যাব তখন আল্লাহ তালা আমাকে এক সময় রেখে দিয়ে বলবেন ইরফা রাসাদ সাউথ তুতা তু সাফা মোহাম্মদ মাথা উঠাও কি বলছো বলো যা বলবে তাই মেনে নেওয়া হবে যে বিষয়ে সুপারিশ করবে সেটাই গ্রহণ করা হবে ইনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তখন তিনি বলবেন প্রতিপালক আমার উম্মাদ মানুষ জাহান নামে আছে এদেরকে বের করে দেওয়া হোক এটাই আমার সুপারিশ এটাই আমার চাওয়া তখন কিছু লোক নির্ধারণ করা হবে তাদেরকে জাহান নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হবে আবার তিনি শেষ দেয় পড়বেন আল্লাহ যতটুকু রাখার ততটুকু রেখে দিবেন এরপরে আল্লাহ বলবেন মাথা উঠান কি বলছেন বলেন যা বলবেন তাই মেনে নেওয়া হবে যে বিষয়ে সুপারিশ করবেন সেই সুপারিশ গ্রহণ করা হবে তিনি বলবেন মাথা উঠিয়ে আর এসব লোক জাহান নামে আছে এদেরকে জাহান নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হোক এটা আমার দাবি দেওয়া কিছু লোককে নির্ধারণ করা হবে তাদেরকে জাহান নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হবে আবার তিনি সিজদায় পড়বেন এরকম বাস্তব ঘটনা হবে এরপরে জাহান নামে থেকে যাবে ওরা যাদের অন্তরে সরিষা সমপরিমাণ ইমান থাকে না কাদের অন্তরে সরিষা সমপরিমাণ ইমান থাকে না যারা সেরেক করে সেরেক কিভাবে হয় মূর্তি বাড়িতে রাখলে ছবি মোড়ে ঝুলালে সেরেক হয় কোনো দিবস পালন করলে সেরেক হয় জন্ম দিবস পালন করলে সেরেক হয় মৃত্যু দিবস পালন করলে সেরেক হয় ছাব্বিশে মার্চ পালন করলে সেরেক হয় একুশে ফেব্রুয়ারি পালন করলে সেরেক হয় শহীদ মিনার তৈরি করলে সেরেক হয় সত্যকে মূল্যায়ন করলে সেরেক হয় সংসদ ভবনে নিরবতা পালন করলে সেরেক হয় পতাকাকে এভাবে সম্মান জানালে সেরেক হয় আপনার কাছে বিদ্যেই নেই ও তো জড়বস্তু আপনি তাকে কি বলতে চাচ্ছেন তুলসী গাছ তুলে ফেলা যায় না তুলসী গাছে লাথি মারা যায় না এই মন্তব্য করলে সেরেক হয় গরুকে লাথি মারা যায় না এই কথা বললে সেরেক হয় আপনার মায়ের কসম করলে সেরেক হয় ছেলের হাত মাথায় রেখে হাত মাথায় হাত রেখে কসম করলে সেরেক হয় আল্লাহ ব্যতীত যে কোনো কিছুর নামে সেরে কসম করলে সেরেক হয় অষ্টাধাতুর আংটি হাতে ব্যবহার করলে সেরে হয় বালা হাতে ব্যবহার করলে সেরে হয় অসুখ রাবার হাতে ব্যবহার করলে সেরে হয় ঘড়ি যাতে এরকম কিছু হাতে ব্যবহার করলে সেরে হয় অসুখ ভালো হবে বলে ড্রাইভার ভালো তাই আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো এরকম মন্তব্য করলে সেরে হয় ডাক্তার ভালো তাই বাচ্চা বাঁচলো এই কথা বললে সেরে হয় মাঝি ভালো তাই নৌকা ডুবলো না এরকম মন্তব্য করলে সেরে হয় এই দেশের মাটিতে অসংখ্য সেরেক রয়েছে কোন পীরের নিকটে গেলে সেরেক হয় কবরের কাছে গেলে সেরেক হয় কবরে কিছু দিলে সেরেক হয় গোলাপ সাহের মাজারের পাশে গেলে সেরেক হয় এরকম জায়গাতে কিছু দিলে সেরেক হয় আপনার ওই শাহজালাল সিলেটির কবরে গেলে সেরেক হয় খাজা মনুদ্দিন চিস্তির কবরে গেলে সেরেক হয় ওদের নিজের অবস্থায় কি তাই কেউ জানে না নিজেই বাঁচে কিনা এই পাগলগুলো ওখানে গিয়ে তার কাছে যাচ্ছে এদেশের মাটিতে অসংখ্য সেরেকের পথ রয়েছে মানুষের যদি সেরেক থাকে তাহলে তার অন্তর ইমান থাকবে না বিচারের কাঠগড়াতে ওই সময়ে রাসুল সাল্লাহ ইসলামের সুপারিশের মধ্যে পড়বে না সম্মানিত মসজিদের মুসল্লি বিচারের মাঠের একটা জটিলতা আপনার সামনে পেশ করছিলাম বিশেষভাবে শেষের দিকে এক কঠিন জটিলতা পেশ করতে গিয়ে যেটা আপনার সামনে পেশ করলাম সেটা হচ্ছে এই অন্তত ইমান নিয়ে বাঁচার চেষ্টা করুন কিছু আমলের ঘাটতি থাকলেও সেরেক যেন জীবনে না আসে পীর ফকিরের কাছে যেতে হবে না এরকম কোন কবরে যেতে হবে না অন্তত সেরেক থেকে বেঁচে থাকার চেষ্টা করুন আল্লাহ তালা বিচারের মাঠে বলবেন আদম সন্তান আজ যদি বিচারের মাঠে উপস্থিত হও আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা আছে এই পরিমাণ পাপ নিয়ে আর যদি সেরেক না থাকে আমি আল্লাহ তোমার সব পাপ ক্ষমা করে দেব সেদিন আল্লাহ তালা নিরানব্বইটি দয়ানে উপস্থিত হবেন মানুষকে ক্ষমা করার জন্য আল্লাহ আমরা মানুষ আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে তুমি আমাদের ভুল ত্রুটি প্রতি লক্ষ্য না করে আমাদের প্রতি